ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ইয়া ইউল্লাদিনা আমানু ইসবেরু আসাবেরু আরা আবেতু হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধরো এক অপরকে সবর করার বা ধৈর্য ধরার জন্য বলো আর তোমরা সম্পর্কে থাকো এই সম্পর্ক আপোষে মমিনিন এক অপরের সঙ্গে সম্পর্কে থাকবে আর টোটাল মমিনিনদেরকে বলা হয়েছে বিশ্বাসীগণদেরকে বলা হয়েছে তোমরা নিজের যুগের এমামের সঙ্গে সম্পর্ক থাকো নিজের যুগের এমামের সঙ্গে রাবেতা রাখো তানার সঙ্গে সম্পর্ক থাকো আর তানার হুকুম অনুযায়ী চলার বা জীবনযাপন করার চেষ্টা করো এতেই তোমাদের মঙ্গল বা নেজাত ইয়াউল্লাদিন আমনু ইসবরু আ সাবেরু আ রাবেতু অত্তকুল্লাহ আল্লাকুম তুফলেহন এরশাদ হচ্ছে সুরাই আল ইমরান আয়াত নম্বর দুশো শেষ আয়াত তোমরা আল্লাহর ভয় করে চলো ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো লা আল্লাকুম তুফলে হন হয়তো তোমরা সফলগামী হবে তো এই আয়াত আমাদেরকে বলছে তিনটি আদেশ করছে এক আল্লাহর হুকুমকে মেনে চলার জন্যে দিনের উপরে আমল করার জন্যে যদি কোনো প্রকারের কষ্ট বা পরিশ্রম বা বালা মুসিবত সহন করতে হয় তো তার উপরে সবর করো তাই রোজার মেশে রোজার মাসে রোজা থেকে বহু কিছু থেকে সহন করতে হয় ধৈর্য ধরতে হয় তাই রোজার দ্বিতীয় নাম কোরআনে সবর বলা হয়েছে তো আল্লাহ রবুল আলমিন এই আয়াত আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধরো সবর করো কিসের ওপরে দিনের ওপরে চলতে যেয়ে দিনের আহকামের ওপরে আমাল করতে যেয়ে তোমাদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হবে কষ্ট সইতে হবে অনেক ধৈর্য ধরতে হবে সেই সময় সবর করো ওয়াসাবেরু এবং তোমরা যখন দিনের পথে চলবে সৎ পথের প্রতীক হয়ে চলবে তো শত্রুরা হয়তো তোমাদের জন্যে বাধা সৃষ্টি করবে বা তোমরা যে যুগে যে সময় আর যে দেশে বা যেখানে জীবনযাপন করবে হয়তো শত্রুরা তোমাদেরকে আঘাত করবে বা দিনের উপরে ওইভাবে আমাল করতে দেবে না যেভাবে আল্লাহর নেক বান্দা বা মমিনিনদেরকে দিনের উপরে আমাল করার দায়িত্ব দেওয়া হয়েছে বা কর্তব্য তাদের তাই সেই সময় তোমাদেরকে ওই সমস্ত আদুউল্লাহ মানে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে আর তৃতীয় আদেশ হচ্ছে রাবেতু রাবেতু মানে তোমরা এক অপরের সঙ্গে সম্পর্কে থাকো দুঃখে কষ্টে এক অপরের সাথ দিও নিজের ভাইদেরকে যেন তাদের অবস্থায় ছেড়ে দিও না আর এর সবচেয়ে সুন্দর উদাহরণ বলা হচ্ছে যুগের এমামের সঙ্গে তোমাদের যে অভিভাবক তার সঙ্গে সম্পর্কে থাকো কেননা সেই তোমাদের রক্ষক সেই আল্লাহর হুজ্জাত সেই তোমাদের হেফাজত করবে লাউলাল হুজ্জাল আসাহাতুল আরদবে আহলিয়া যদি জমিনের উপরে আল্লাহর হুজ্জাত না থাকে তো এই জমিন সব সহ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই ইমাম জামান আলাহ ইসলাম বলেছেন আমি তোমাদের ওপরে নজর রেখে আছি শত্রুদের থেকে তোমাদের রক্ষা করছি আমি যদি তোমাদের খেয়াল না রাখতাম আমি যদি তোমাদের হেফাজত না করতাম তো শত্রুরা কবে তোমাদেরকে শেষ করে ফেলে দিত তাই মনে রাখবেন যে এমামের দায়িত্বে আমরা আছি যিনি আমাদের অভিভাবক যিনি এখন জমিনের উপরে হজ্জতে খোদা উনি আমাদের হেফাজত করছেন তাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন যুগের এমামের আদেশ বা ওনার কথা অনুযায়ী জীবনযাপন করে ওইভাবে এই দুনিয়ায় থাকতে পারি যেভাবে এক মমিন বা আল্লাহর নেক বান্দারা আশা করে তাই ইমামও বলেছেন তোমরা জীবনে চলার পথে আমাদেরকে অনুগমন করো অনুসরণ করো আমাদের খুশি মর্জি বা নারাজগির খেয়াল রেখে চলো যেটা করলে আমরা খুশি হব শান্তি পাব সেটা করো আর যেটা করলে আমরা দুঃখিত হব বা কষ্ট পাব সেই সমস্ত কাজ থেকে দূরে থাকো তাহলে মনে রাখবে তোমরা আমাদের দুয়ায় থাকবে এবং আমার জোহরের সময় আমার সাথী হওয়ার সুযোগ পাবে তো আমরা সবাই প্রতিদিন দোয়া করছি হে আমার প্রতিপালক তুমি যুগের ইমাম ইমাম এমাইদ আলাহ ইসলামের জোহরে জলদি করো আর ওনার যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি আমাদের সেই তৌফিক দান করো তো যদি এমামের সঙ্গী বা সাথী হতে চাই তো নবী করিম সাল্লা সাল্লাম নিজের হাদিসে বলেছেন মনসার রহিয়া কুন আমিন আসাহাবিল কায়েম যে ব্যক্তি এমামে মেহেদি কায়েমে আলে মোহাম্মদের সাথী হতে চায় সঙ্গী হতে চায় সাহাবি হতে চায় ফালি আন্তাদের সে যেন অপেক্ষা করে ওই আমাল বিল ওয়ারা তাকুয়া পরেজগারি এবং খুলুস নিয়াতের সঙ্গে যেন দিনের উপরে চলতে থাকে আমাল করতে থাকে ও মহাসিনুল আখলাক আর নিজের চরিত্রকে যেন সম্মানিত করে মানে নিজের চরিত্র বা ব্যবহারকে যেন উত্তম করে কেননা ইমামে জামান আলাইসালামের সাথীদের মধ্যে কেউ চরিত্রহীন হবে না বা এখলাখ বা চরিত্রের সবচেয়ে উত্তম স্থানে হবে তারা তাদেরকে দেখে লোকেরা তাদেরকে ফলো করবে অনুসরণ করবে বা তাদের ভালোবেসে তাদের কথা শুনবে তাই আমরা সবাই যখন ইমামের সাথী সঙ্গী হতে চাই তো আমাদেরকে ধৈর্য ধরে নেকির সঙ্গে সবর করে ওনার অপেক্ষা করতে হবে আর ওইভাবে দিনের উপরে আমাল করতে থাকতে হবে যেভাবে আল্লাহ রসুল আহলেবায়ত আদেশ করেছেন আর নিজের চরিত্রকে ব্যবহারকে অতি উত্তম করতে হবে যেন জোহরের পরে যখন আমরা ওনার সাথী হব ইমামের সাথী হব তো কেউ যেন আমাদেরকে দেখে না বলে যে এমন লোকটা যার ব্যবহার ভালো না বা চরিত্র ভালো না সে এমামের সাথে কি করে হলো বা সে এমামের সঙ্গে কি করে হতে পারে তাই আমাদেরকে নিজের ব্যবহারের মধ্যে মাধ্যমে আগে নিজের পরিচয় গড়ে তুলতে হবে যার কারণে আমরা যুগের এমামের সাথী হতে পারবো বা অন্যরা যখন আমাদেরকে যুগের এমামের সঙ্গে দেখবে তো খুশি হবে না এই লোককেই বা এমন লোককেই এমামের সঙ্গী বা সাথী হওয়ার প্রয়োজন এবারে আমি আজ এমামে জামান আলাইসালামের কিছু বাণী মানে ওনার কথা আপনাদেরকে পড়ে শোনাতে চাই ওনার আদেশ বা ওনার হুকুম যেগুলো ফলো করলে বা যেগুলো মেনে চললে আমরা হয়তো ওনার সাথী হতে পারবো যেমন উনি বলেছেন যে যদি আমার সাথী হতে চাও তো আমাদেরকে ফলো করো মেনে চলো আমাদের খুশি বা মর্জির খেয়াল রাখো আর এমন কোনো কাজ করো না যে কাজ করলে আমরা দুঃখ পাবো কষ্ট পাবো বা আঘাত পাবো তো আসুন দেখি ইমাম যুগের ইমাম যে ইমামের যুগে আমরা জীবন যাপন করছি যে আমাম ইমামের সঙ্গে পরকালে আমাদেরকে ডাকা হবে ইয়মানা দোকল্লা উনাসিম বে ইমামহিম স্মরণ করো সেই দিনকে যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে সোরাই বানি ইসরায়ের আয়াত নম্বর একাত্তর এইভাবে এরশাদ হয়েছে তো আমরা যদি নিজের যুগের ইমামের সঙ্গী সাথী হয়ে ওনার সঙ্গে হাসরের ময়দানে হাজির হতে চাই আর আশা রাখি যদি আমরা একবার ইমামের সাথী হয়ে ওনার সঙ্গে যাই তো ইমাম আমাদের বেড়া পার করে দেবেন পুলিশ রাত আমাদেরকে সঙ্গে নিয়ে পার করে দেবেন তখন আর কোনো চিন্তা থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না কিন্তু যদি ইমামের সাথী না হতে পারি তো মঞ্জিল বড় কঠিন হয়ে যাবে আর পুলিশ রাত পার করা বড় সংকট বা অসম্ভব হয়ে যাবে তাই আসুন ইমামে জামান আলাইসাল্লাম বলছেন মানে অনেক অনেকেই ভাবে বহু লোকেরা এমন ভাবছে যে যুগের ইমাম আমাদের সামনে নেই উনি পর্দায় গায়েবে আল্লাহ ওনাকে গায়েবে রেখেছে তো ওনার গায়েবে থেকে আমরা কি লাভবান হতে পারি বা আমাদের কি লাভ হচ্ছে বা কিভাবে ওনার থেকে আমরা লাভবান হতে পারি তাই ইমাম নিজে বলছেন এটা হাদিসও এসেছে নবীও বলেছেন যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি যখন ভবিষ্যবাণী করেছিলেন যে আমার শেষ সন্তান শেষ যুগের যিনি ইমাম হবেন উনি পর্দায় গায়েবে থাকবেন তো সেই সময় ওনাকে প্রশ্ন করেছিল সাহাবিরা যে ইয়ারসুল আল্লাহ যখন ইমাম গায়েবে থাকবেন তো সেই যুগের লোকেরা ওনার থেকে কিভাবে লাভবান হবেন আজ আপনি সামনে আছেন আপনার আদেশ অনুযায়ী আমরা জীবনযাপন করছি আপনার কথা মেনে চলছে আপনাকে দেখছি শুনছি কিন্তু আপনি বলছেন তানার সঙ্গে কারো সাক্ষাৎ হবে না কেউ দেখতে পাবে না কেউ তানাকে শুনতে পারবে না তাহলে তানার থেকে কিভাবে লাভবান হবেন লাভবান হবেন তো নবী করিম সাল্লাম সেই সময় উদাহরণ দিয়েছিলেন যে উদাহরণটা স্বয়ং ইমাম জামান ইসলাম নিজেও দিয়েছেন যে সূর্য যখন মেঘের পেছনে থাকে जब सूरज बादल के पीछे होता है तब भी दुनिया उससे मुस्तफिज होते हैं সূর্য যখন আকাশের বা মেঘের পেছনে হয় তার থেকে কিন্তু পৃথিবীবাসীরা দুনিয়ার লোকেরা লাভবান হতে থাকে দুনিয়ায় অন্ধকার হয়ে যায় না হয়তো সরাসরি আলোটা পৃথিবীর ওপরে পড়ছে না কিন্তু সূর্যের যে কিরণ বা যে আলোটা যে জ্যোতিটা একেবারে বুঝেও যায় না মানে রাতের অন্ধকারও হয়ে যায় না যেমন সূর্য যখন মেঘের পেছনে থাকে আকাশের পেছনে থাকে তখন যেমন দুনিয়াবাসীরা দুনিয়ায় সব কিছু দেখে সমস্ত কাজ ক্রিয়া জারি থাকে ওইরূপ উদাহরণ দেওয়া আছে এমাম জামান ইসলাম পর্দায় গায়েবে থাকবেন কিন্তু কোনো কাজ স্টাপ হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে না সমস্ত কাজ হতে থাকবে দিনের উপরে আমাল হতে থাকবে প্রয়োজন হিসেবে উনি আমার উম্মাতের বা নিজের অনুগামী অনুসারীদেরকে সাপোর্ট করতে থাকবেন হেদায়ত দিতে থাকবেন তাই গায়বাতে সোগরা বা গায়বাতে কোবরার জমানায় বহু সমস্যার সমাধান ইমামে আল ইসলাম এত সুন্দরভাবে করেছেন যেগুলো পরে প্রকাশ হয়েছে আর যেমন আমি অনেকবার বলেছি আরও একবার বলছি যে ইমামে আল ইসলামের যখন জোহর হবে এই পৃথিবীর এইট্টি টু নাইনটি পার্সেন্ট লোকেরা ওনাকে দেখে এই কথাই বলবেন বা তাদের অন্তর সাক্ষী দেবে যে এনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এর আগে ইনি তো আমাকে অমুক বিপদ থেকে উদ্ধার করেছিলেন অমুক মুসিবত থেকে আমাকে নিজাত দিয়েছিলেন অমুক জায়গায় ইনি আমার সাপোর্ট করেছিলেন বা আমার হেল্প করেছিলেন আমার মদত করেছিলেন সাহায্য করেছিলেন তো ইমাম যুগের ইমাম ওনার দায়িত্ব আল্লাহর বান্দাদের খেয়াল রাখা বা নিজের অনুগামী অনুসারীদের খেয়াল রাখা তাই ইমাম নিজে বলছেন যে मेरा वजूद गैबत में भी लोगों के लिए ऐसा ही मुफीद है जैसे बादलों के ओट से सूरज মানে আমার এই অস্তিত্ব আমার উজুদ এই গায়বাতের যুগে এই অদৃশ্যকালীন যুগে আল্লাহর বান্দাদের জন্য বা আমাদের অনুগামী অনুসারীদের জন্য তমন লাভদায়ক যেমন সূর্য যখন মেঘের পেছনে থাকে তো পৃথিবীবাসীরা তার থেকে লাভবান হয় মানে দিনের মতো সমস্ত কাজ হতে থাকে চলতে থাকে পরিবেশ ঠান্ডা থাকে আরও সুন্দরভাবে অনেক অনেক সময় কাজ হয় তো ওইরূপ ইমামে জামান ইসলামের গায়েবাতের যুগে দিনের কাজ হচ্ছে সব কিছুই হচ্ছে আর আশা রাখি এইভাবে ওনার জহুর পর্যন্ত সমস্ত কাজ হতে থাকবে হ্যাঁ যখন দিনের উপরে সংকট আসে অসুবিধে আসে তখন গায়েব থেকে ইমামে জামান আল ইসলাম এমনভাবে সাপোর্ট করেন বা এমন মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেন হয়তো আমরা বুঝতে পারি না যে এই সহযোগিতা কে করেছেন কিন্তু বাস্তবে সেটা ইমামের সাহায্য হয় ওনার সাপোর্টে সমস্যার সমাধান হয় ওনার নায়েব আসেন বা ওনার হুকুমে আল্লাহর ফেরিস্তারা এসে আমাদের সহযোগিতা করেন কেননা সমস্ত জিরুকে প্রাণীকে আল্লাহ ইমামদের বা নবীদের অধীনে দিয়েছে তাই আল্লাহর মখলকরা সবসময় নিজের এমামের হুকুমের অপেক্ষায় থাকেন তাই এমামের হুকুম পেলে তারা সঙ্গে সঙ্গে সেখানে যে ওই কাজ করেন যে কাজের জন্য এমাম তাদেরকে বলেন তাই ইমাম গায়েব থেকে আমাদের হেফাজত করছেন আমাদের রক্ষা করছেন বা আমাদের সমস্ত সমস্যার সমাধান করছেন যেটা উনি নিজে বললেন তারপরে ইমাম বলছেন জোহর में जल्दी के लिए दुआ दुआएं मांगो क्योंकि इसी में तुम्हारी भलाई है वक्सर दुआ बेताजिल ফরজ ফাইন নদালিকা ফরজকুম মানে আমার জোহরের জন্যে রিঅ্যাপিয়ারেন্স বা প্রকাশের জন্যে বেশি থেকে বেশি দোয়া করো কেননা আমার জহুর হলে তোমাদের মঙ্গল হবে আমি প্রকাশ করলে তোমরা লাভবান হবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এখন হয়তো ওইভাবে তোমরা নিজের সমস্যার সমাধান পাচ্ছ না যেটা আশা করো কিন্তু আমি যখন প্রকাশ করব আল্লাহর হুকুমে যখন পুনরায় সামনে আসব তখন তোমাদের কোনো সমস্যা তোমাদের থাকবে না সেটা মনে করো আমার সমস্যা হয়ে যাবে আর আমি তার সমাধান করে দেব তাই ইমাম নবীরা যখন সামনে ছিলেন তো কোনো মান্যকারী কোনো অনুগামী কোনো অনুসারী নিজের এমন কোনো সমস্যা নিয়ে ওনাদের সামনে যাননি যার ওনারা সমাধান করে দেননি এটাই বাস্তব সমস্ত সমস্যার তাই যদি কেউ আর্থিক সমস্যা নিয়ে থাকে কেউ শারীরিক সমস্যা নিয়ে সেখানে যেয়ে থাকে বা মানবিক সমস্যা যে সমস্যা নিয়ে যে গিয়েছিল সে তার সমাধান পেয়েছিল তো ওইরূপ ইমাম যখন আসবেন আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাই এমাম বলছেন আমার জোহরের জন্যে বেশি থেকে বেশি দোয়া করো আমার যত তাড়াতাড়ি জোহর হবে মনে করো তোমাদের জীবনে তত তাড়াতাড়ি মঙ্গল কল্যাণ ফিরে আসবে তারপরে ইমাম বলছেন मसाइल में हमारे रावियों की तरफ रुजू करो क्योंकि वो मेरी तरफ से तुम पर हुज्जत है अम्मल हवादिस फ़र्ज रवात अहादिसना हम हुज्जतन अलैकुम व नहनु হুজ্জা আলহিম ইমাম জামান আলাইসাল্লাম বলছেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে কোনো মাসলা মাসাইল নিয়ে দিনের আহকাম নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো সময় মতভেদ হয় বা দিনের আহকাম যদি তোমরা নিজেরা কোরআন হাদিস থেকে না বুঝতে পারো তো ফার্জ এলা রোয়াতে হাদিসই না আমাদের হাদিস যারা রওয়ায়ত করবে মানে তোমাদেরকে শোনাবেন এখানে ব্র্যাকেটে গেছে মুস্তাহিদিন ওলামা যেনাদেরকে নায়ব এমাম বলা হয় মানে ইমামের নিয়াবাতে ওনার অদৃশ্যকালীন যুগে ওনার হয়ে কাজ করছেন আল্লাহর বান্দাদের হেদায়ত করছেন নবীর উম্মাদের উম্মাতিদেরকে গাইড করছেন ওই সমস্ত মোস্তাহিদিন ওই সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে ওলমাগণদেরকে ফলো করতে বলা হয়েছে যে তাকলিদ যেনাদের আমরা তাকলিদ করি বা যেনাদের ফতোয়া অনুযায়ী আমাল করি কেননা দিনের উপরে আমাল করতে গেলে হয় নিজে মোস্তাহিদ হতে হবে মানে কোরআন হাদিস থেকে দিনের সমস্ত আহকাম মাসলা মাসাইল নিজেই পুট আউট করতে হবে নিজেই সেটাকে খুঁজে বাইর করতে হবে আর নইলে মহতাত হতে হবে মহতাত মানে তিনি ফতোয়া দেন না কিন্তু জ্ঞান রাখেন মানে দিনের সমস্ত আহকাম তিনি নিজে উপলব্ধি করার শক্তি রাখেন আর নইলে মোকাল্লিদ হতে হবে মানে কোনো মোস্তাহিদের ফতোয়ায় আমাল করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই কেননা আমার যদি নিজের ক্ষমতা না থাকে নিজের মধ্যে সেই ইলম সেই জ্ঞান সেই শিক্ষা না থাকে যে কোরআন আদিস পড়ে আমি দিনের সমস্ত আহকাম যদি নিজে না বাহির করতে পারি পুট আউট না করতে পারি তখন আমাকে কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে যেটা কোরআন বলছে ফাস উল্লাহ জিক্রে ইনকুন্তুম লাত আলামুন তোমরা জিজ্ঞাসা করো আহলে জিকিরের কাছে যারা জানে জ্ঞানী ব্যক্তিদের কাছে যা তোমরা জানো না সেগুলো তাদের কাছে জিজ্ঞাসা করো তো এটাই হচ্ছে আসল তাকলিদ মানে যা আমরা জানি না সেগুলো তাদের কাছে জিজ্ঞাসা করব যারা জানেন তো ওই সমস্ত মোস্তাহিদদেরকে তাকলিদ করে বা ওনাদের ফতোয়া ওপরে আমাল করার জন্য এমাম বলছেন যে আমার অদৃশ্যকালীন জীবনে গায়বাতের যুগে যদি তোমরা দিনের কোনো মশলা মশাল নিয়ে সংকটে পড়ো বা তোমাদের মধ্যে মতভেদ হয় তখন ফারজু এলা রোয়াত হাদিস না যারা আমাদের হাদিস রবায়ত করবে বলবে বর্ণনা করবে বা আমরা যেগুলো বলেছি হয়তো তোমরা সরাসরি সেগুলো জানার বা বোঝার শক্তি রাখো না তাই তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানেন বা বোঝেন তারা সঠিক পথ দেখাবেন আর তার উপরে আমাল করো কেননা এমাম বলছেন এই মুস্তাহিদিনগণেরা এই অলমা এই মারাজে তাকলিদ মুফতিগণ এনারা তোমাদের ওপরে হুজ্জাত আর আমি ওদের ওপরে হুজ্জাত তাই এমামে জামান ইসলাম বহু মোস্তাহিনদেরকে যখন খোদা না করুক মানুষ মাধ্যমে ভুল হতে পারে শিক্ষার মধ্যে ত্রুটি হতে পারে যখন কোনো প্রকারের ভুল করেছিলেন এমন ইতিহাস অনেক আছে এমাম সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করেছিলেন আশা রাখি এর আগে আমি শেখ মুফিদ আলাহ রহমা বা অন্য মোস্তাহিদের যুগের অনেক ঘটনা শুনিয়েছি যে এমাম কিভাবে ওই সমস্ত মোস্তাহিদিনদের ব্যাক সাপোর্ট করছিলেন ফতোয়া কিভাবে সংশোধন করেছিলেন সব আগে শুনিয়েছি আজ আমি ওই বিস্তারিত ঘটনার মধ্যে আর যেতে চাচ্ছি না তাই ইমাম আলাহ ইসলাম বলছেন আমার অদৃশ্যকালীন যুগে মানে গায়বাতের জমানায় তোমরা মোস্তাহিদগণদের ফতোয়া মেনে চলো তারপরে এমাম বলছেন नमा नमाज शैतान को रसुआ कर देती है नमाज पढ़ो शैतान को रसुआ করো অর্থাৎ নামাজ শয়তানকে লজ্জিত করে অপমানিত করে শয়তান আপ্রান্ত চেষ্টা করে যে আল্লাহর বান্দা যেন আল্লাহর সামনে নত না হতে পারে আল্লাহর হুকুম মেনে না চলে বা আল্লাহর সামনে যেন সেজদা না করে যে সেজদা না করার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে আমি আর কাউকে ওই আল্লাহর উপাসনা করতে দেবো না সেজদা করতে দেবো না নামাজ পড়তে দেবো না তাই শয়তান আপ্রান্ত চেষ্টা করে নামাজে বাধা সৃষ্টি করার তাই ইমাম বলছেন তোমরা নামাজ পড়ে শয়তানকে লজ্জিত করো নামাজ পড়ে শয়তানকে লজ্জা দাও অপমানিত করো কেন সে আপ্রান্ত চেষ্টা করছে যাতে তুমি নামাজ না পড়তে পারো আর তুমি যদি নামাজ না পড়ো তার মানে তুমি খোদার শত্রুকে জিতিয়ে দিলে খোদার শত্রু ইবলিস যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জকে পুরো করার জন্য তোমরা তাকে সাপোর্ট করছো সে বলেছিল আল্লাহ আমি তোর বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবো কাউকে তোর সামনে নত হতে দেবো না তোর হুকুম মেনে চলতে দেবো না তো আর আল্লাহর আমাদেরকে হুকুম দিয়েছে কোরআনে প্রায় তিনশোর বেশি আয়তে নামাজের হুকুম দেওয়া হয়েছে আকিমুসলাত ওয়াতুসাকাত সাকাত বিভিন্ন আয়তে হুকুম এসেছে তো যদি আমরা নামাজ না পড়ি তার মানে আমরা শয়তানের কথা শুনছি আর যদি নামাজ পড়ি তার মানে আমরা শয়তানকে হারিয়ে আল্লাহর কথা শুনছি তাই ইমাম বলছেন নামাজ পড়ে শয়তানকে লজ্জিত করো নামাজ পড়ে শয়তানকে রসুয়া করো নামাজ পড়ে শয়তানকে ইনসাল্ট করো তাকে অপমানিত করো আর যদি নামাজ না পড়ো তাহলে মনে রাখবে তোমরা শয়তানকে সাপোর্ট করছো তার পেছনে চলছ তার সম্মান বাড়াচ্ছ খোদা না করুক এবারে पंचम हदीस इमाम ज़मान इस्लाम बोलसन अगर हमारे चाहने वाले अपने अहद व पैमान की वफ़ा करते तो हमारी मुलाकात में ताखिर ना होती और हमारी ज़्यारत উনি জলদ নসিব হতি ইমাম জামান ইসলাম বলছেন এটা ওনার একটা মনের বেদনা যে আমাদের অনুগামী অনুসারীরা বা নবীর উম্মতরা আমাদের সঙ্গে মানে আহলেবায়তের সঙ্গে নবী ও নবীর আহলেবায়তের সঙ্গে যে অঙ্গীকার করেছিল আলমে আরওয়াহ বা এই দুনিয়ায় এসে যে আপনাদেরকে ফলো করব আপনাদের কথা মেনে চলব আপনারা যেভাবে বলবেন আমরা সেইভাবে করব তই তাই ইমাম বলছেন আমাদের চাহনেওয়ালারা মান্যওয়ালারা যদি নিজের আহদ প্যামান মানে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল ওয়াদা করেছিল যে আপনাদের হুকুম মেনে চলবো আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে জীবনযাপন করব আপনারা যে কাজের আদেশ করেছেন সেগুলো পালন করব যেগুলো থেকে মানা করেছেন সেখান থেকে দূরে থাকব তো এই অঙ্গীকার বা এই প্রতিশ্রুতি যদি তারা কায়েম রেখত মেনে চলতো তো আমার সাক্ষাতে দেরি হতো না খুব শীঘ্র তাদের সঙ্গে আমার মোলাকাত হতো তাই আজ গায়বাতে এই ইমামে জামান আলাহ ইসলামের জোহরে যে দেরি হচ্ছে এর কারণ হচ্ছে আমরা আমরা হয়তো ওইভাবে এখনও দিনের উপরে আমাল করছি না যেভাবে আমাল করার জন্য আমাদেরকে বলা হয়েছে বা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি দিনের উপরে আমাল করতাম ইমামের জোহরে দেরি হতো না কারো ভরসায় আসবেন ইমাম এই দুনিয়ায় যারা অবিশ্বাসী মুশরিক বা অন্য জাতের বা ধর্মের লোকেরা যারা মানে না খোদা ও রসুলকে ইমামকে তাদেরকে বোঝানোর জন্যে বা তাদের পরিপ্রেক্ষে যখন ইমাম আলাহ ইসলাম এই দুনিয়ায় সংগ্রাম বা বিপ্লব সৃষ্টি করবেন তো কাদেরকে নিয়ে যদি আমরা ইমামের মান্যকারীরা আমরা নবীর উম্মাত আমরা কোরআন ও হাদিসের মান্যওয়ালারা আমরা মুসলমান আমরা যদি তানার সাথ না দিই তানাদের হুকুম না মেনে চলি তো উনি কার নিক থেকে আশা রাখবেন আমরা যখন দুনিয়ায় চলার পথে আল্লাহর হুকুমকে মেনে চলছি না কোরআনকে ফলো করছি না হাদিসকে ফলো করছি না তো ইমাম এই দুনিয়ায় কার ভরসায় আসবেন যে এদের সহযোগিতায় আমি দিনের প্রচার করব। এদের সহযোগিতায় আমি পুরো বিশ্বে ইসলামকে প্রচার করতে সক্ষম হব বা এদের সহযোগিতা পেলে আমি পুরো বিশ্বে শান্তি ফিরে আনতে পারবো তো সেই শান্তি যদি আমরা ভঙ্গ করি আমরা যদি সেই ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে মেনে না চলি ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে যদি আমরা ফলো না করি তো ইমাম কার থেকে অপেক্ষা রাখবেন আশা রাখবেন বলুন একবার তাই ইমাম বলছেন যে আমার চাহনেওয়ালারা বা আমাদের অনুগামী অনুসারীরা মান্যকারীরা যদি নিজের প্রতিশ্রুত পরিশ্রুতিকে প্রতিশ্রুতিকে না ভাঙত বা ওয়াদা খেলাফি না করত যারা যা কথা দিয়েছিল সেই কথাকে যদি অমান্য না করত তো আমার সাক্ষাতে দেরি হতো না খুব শীঘ্র তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হতো তাই ইমামের এই বেদনাকে একবার বোঝার চেষ্টা করতে হবে কেন ইমামের জোহরে দেরি হচ্ছে কেন ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে না এর জন্যে দায়ী বা দোষী আমরা উনি নন ইন্তাদর ইন্নি মাহকুমিনাল মুন্তাদিন কোরআন আয়াত বলছে তোমরাও অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি তো আমরা যে যুগের ইমামের অপেক্ষা করছি আল্লাহ সেই ইমামকে পাঠানোর জন্যে সঠিক সময়ের অপেক্ষা করছেন হয়তো আল্লাহর নজরে এখনও তার বান্দারা ওইভাবে প্রস্তুত হতে পারেনি যারা ইমামের সঙ্গী বা সাথী হয়ে এই পুরো বিশ্বে শান্তি ফেরানোর চেষ্টা করবে তাই আমাদেরকে বুঝতে হবে আগে ইমাম জমান আলাইসালাম বলছেন মেরে আজিজো মে সে যে মখালফত করতে হ্যাঁ উনকি মিসাল ইবন নু আর বরাদারান ইউসুফ কি है মানে ইমামের বংশধারীদের মধ্যে মানে যারা সাদাত সৈয়দ তারা যদি কেউ আল্লাহ রসুলের হুকুমের অমান্য করে বা নবীদের হুকুমের অমান্য করে বা আহলে বায়তের পথ ছেড়ে অন্য পথের প্রতীক হয় তো তানাদের সম্পর্কে ইমাম জমান আলাইসালাম বলছে যে আমার বংশধারীরা যদি আমাদেরকে ফলো না করে অন্যদেরকে ফলো করে বা আমার মোখালেফাত করে বা আমাদের মোখালেফাত করে মানে আহলেবায়তের মোখালেফাত করে তার উদাহরণ নু নবীর ছেলে কানানের মতো নবীর ছেলে হয়ে কিন্তু সে নবীর কথা মানেনি তাই কোরআন তার সম্পর্কে কি বলছে জানাবে নু যখন বললেন যে আল্লাহ আমার ছেলে ডুবে যাচ্ছে ডুবে যাবে তখন আল্লাহ কি বলছে লাহসামিন আহলেক এ তোমার সন্তান নয় মানে আল্লাহ তার কানানকে জানাবে নু নবীর থেকে একদম আলাদা করে দিয়েছে তো ওইরূপ যদি কেউ সৈয়দ হয়ে নবীর বংশধারী হয়ে নবীদের বা নিজের বংশের মানে সাদাতের বিরোধিতা করে সে ওইভাবে ওই বংশ থেকে আলাদা হয়ে যাবে কেননা তারা সৈয়দ হয়ে নিজের বংশের সঙ্গে বাগাওয়াত করেছিলেন তারা সৈয়দ হয়ে নবী ও নবীর আহলে বায়তের দিনের প্রচারক হওয়া উচিত ছিল নবী ও নবীর আহলে বায়তের দিনকে ফলো করা উচিত ছিল বা নবী ও নবীর আহলে বায়তের দিনকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা উচিত ছিল কিন্তু দুঃখের বিষয়ে তেনারা নিজের পূর্বপুরুষদের দিনকে ছেড়ে অন্য কাউকে সাপোর্ট করেছিলেন তো যারা নিজেকে সৈয়দ বলে তাদের ব্যবহার যদি সাদাতের প্রমাণ না দেয় তাদের কর্ম যদি সৈয়দ হওয়ার প্রমাণ না দেয় তো তারা যেন নিজেকে বা নিজের বংশকে যেন লজ্জিত না করে ইশারায় বললাম তো ইমামে জামান আলাইসাল্লাম বলছেন আমার বংশের লোকে লোকদের মধ্যে মানে সৈয়দের মধ্যে কেউ যদি আমাদের বিরোধিতা করে তো তার উদাহরণ নূ নবীর ছেলে কানানের মতো যেমন যে বিরোধিতা করেছিল বা ইউস ইউসুফ নবীর ভাই যারা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল বা শত্রু ছিল তাদের মতো তারপরে ইমাম বলছেন হাম তোমারে মাল সির্ফ बतौर खुमस कबूल करते हैं ताकि तुम पाक हो जाओ और अजाब से निजात हासिल करो এই যে খুমস সাদাতের হক ইমামের হক ইমাম বলছেন আমি তোমাদের এই মালকে শুধু এই জন্য গ্রহণ করি যাতে তোমাদের মাল পবিত্র হয়ে যায় তোমাদের রুজি হালাল হয়ে যায় আর তোমরা পরকালের আজাব থেকে রক্ষা পাও মনে রাখবেন সাদাতের হক যদি কেউ খায় তো সে নিজের পেটকে জাহান্নামের আগুন থেকে বরছে চিন্তা করুন জান্নাতে যে গাছটি আহলে জন্য বিশিষ্ট ছিল নির্ধারিত ছিল সেই গাছের ফল খেয়েছিলেন জানাবে আদম আলাইসালাম আর কোরআন বলছে বাদ আতসওয়াতহমা ও আন্দাল্লাহ লেবাসহমা আদম হাওয়া যখন ওই গাছের ফল খেয়েছিলেন যে গাছটা আহলে বেতের জন্য বিশিষ্ট বা নির্ধারিত ছিল তো ওনাদের পোশাক খুলে গিয়েছিল আর দ্বিতীয় আয় বলছে আল্লাহ ওনাদের পোশাক খুলে নিয়েছিল আর যারা মা ফতেমার পুরো বাগান খেয়ে ফেলেছে বাগে ফেদাক তাদের কি হবে একবার তারা ভেবে দেখুক আর আজও যারা হককে সাদাত বা ইমামদের মাল হোমস যারা খাচ্ছে হোমসের মশলা আমি অনেকবার বিস্তারিত বলেছি মনে রাখবেন এই এবাদাত নামাজ ওজা কিচ্ছু কবুল হবে না যদি মালের খুমুস না বাইর করা হয় জাকাত এবং খুমস ওইরূপ ফরজ করা হয়েছে যেমন নামাজ রোজা তো যারা নামাজ রোজা করছে তারা যদি জাকাত খুমুস না দেয় তো ওই নামাজ রোজাও কিন্তু কোনো কাজে আসবে না খুব সংক্ষিপ্তে একটা বড় কথা বললাম এ নিয়ে চিন্তা করবেন যারা এখনও জাকাত খমজ দিচ্ছেন না তারপরে ইমাম বলছেন নামাজ মে और सूरों की तरह सुरा इन अंजलना की तिलावत भी करते रहना चाहिए मैंने सुरा इन अंजलना কদর বিশেষ সুরা এটা নামাজে কমসে কম একবার সারা দিনে নামাজে একবার অবশ্যই পড়তে বলা হয়েছে যেমন সুরা কলু আল্লাহ আহাদ প্রতি নামাজে একবার কমসে কম এই সুরাটা পড়তে বলা হয়েছে কলু আল্লাহ আহাদ আর সারা দিনের পাঁচ পাঁচ ওয়াক্তের নামাজে কমসে কম একবার সূরা ইন্না আনজালনা কোনো না কোনো নামাজে পড়তে বলা হয়েছে हमारा इल्म तुम्हारे सारे हालात पर मोहित है और तुम्हारी कोई चीज़ हमसे पोशीदा नहीं है ইমাম বলছেন আমি তোমাদের সমস্ত বিষয়ে জানি তোমাদের কোনো অবস্থা আমার থেকে লুকিত নয় অর্থাৎ ইমাম আমাদেরকে দেখছেন শুনছেন আমাদের সমস্ত অবস্থা থেকে উনি অবগত তাই আমাদেরকে খুব সাবধানে জীবনযাপন করতে হবে আমরা অনেক অনেক সময় ভাবছি আমরা যা করছি কেউ দেখছে না আন্তাফি আইনুল্লাহ তুমি আল্লাহর নজরের সামনে ফান্দুর মা তারা এবারে ভেবে দেখো কীভাবে কাজ করতে হবে এমাম বলেছেন ইত্তাকু মাসি আল্লাহ ফিল খালাওয়াত ফাইনাল কেমে হওয়া শাহিদ গোপনে গুণা করা থেকে বিরত থাকো কেননা যে তোমার বিচার করবে সেই বিচারক তোমাকে দেখছে তো ইমামদের নজরের সামনে আমরা আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে কাজ করতে হবে এবার আমাদেরকে বুঝে নিতে হবে তাই ইমাম বলছেন তোমাদের কোনো জিনিস আমার থেকে লুকিত নয় আমি তোমাদের উপরে নজর রেখে আছি তোমাদের সম্পর্কে সব কিছু জানি আর মনে রাখবেন ওই ইমাম সব কিছু জানার পরেও উনি আমাদের হেফাজত করছেন আমাদের রক্ষা করে আছেন বলে আমরা বেঁচে আছি আর নইলে দুনিয়া আমাদেরকে কবে শেষ করার প্ল্যান করেছিল আহলে বায়তের যুগ থেকে নবীর অফাতের পর থেকে আজ পর্যন্ত নবীর আহলে ব্যত নবীর আহলে ব্যতের অনুগামী অনুসারীদের ওপরে জুলুম হচ্ছে এত জুলুম হওয়ার পরেও যখন আহলে ব্যতের অনুগামী অনুসারী ওনার মান্যকারীরা দুনিয়ায় সুসম্মানের সঙ্গে বেঁচে আছেন তার মানে কি কেউ গায়েব থেকে ওনাদের রক্ষা করছেন আর একদিন আসবে পুরো বিশ্বেই এরা জয়লাভ করবে নিজের নেকির কারণে নিজের সততার কারণে হকের কারণে সৎপথের ওপরে সেরাতুল মুস্তাকিমের ওপরে থাকার কারণে हम तुम्हारी खबरगिरी से गाफिल नहीं और না তোমারই याद को अपने दिल से निकाल सकते हैं মানে আমি ইমাম আজম আলাহ সাল্লাম বলছেন আমি তোমাদের সব সময় খবর নিচ্ছি তোমাদের থেকে গাফিল নয় আর তোমাদেরকে আমি নিজের অন্তর থেকে কখনো বাইর করিনি তাহলে ইমাম কত ভালোবাসেন চিন্তা করুন আমরা এত ভুল করছি তারপরেও ইমাম আমাদেরকে নিজের অন্তরে রেখেছেন আমাদের খেয়াল রেখে আছেন আমাদের দুঃখ কষ্টের সময় আমাদেরকে সাপোর্ট করছেন তো আমরা যদি ওনাদের কথা মেনে চলি সৎ পথের প্রতীক হয়ে চলি তাহলে আমাদেরকে আরও কতভাবে খেয়াল রাখবেন একবার চিন্তা করতে হবে তারপর ইমাম বলছেন হর ও কাম করো जो तुम्हें हमसे नज़दीक करे हर उस अमल से परहेज़ करो जो हमारे लिए बायस हमारे बार हमारे लिए बार खातिर খাতের আর নারাজগি কা স্বভাব মানে ইমাম বলছেন ইমাম আজম আলাইসালাম তোমরা ওই সমস্ত কাজ করো যে কাজ তোমাদেরকে আমার নিকটে করবে আমাদের নিকটে করবে মানে আমাদের প্রিয়তম করে দেবে আর হার আমাল সে পারস করবে মানে ওই সমস্ত কার্য থেকে দূরে থাকো বিরত থাকো যেটা করলে আমরা আঘাত পাবো কষ্ট পাবো বা আমাদের নারাজগির মানে দুঃখের কারণ হবে রাগের কারণ হবে এমন কোনো কাজ করো না তো যদি আমরা ইমামদের খুশি আর ওনাদের নারাজগি মানে যেগুলো করলে ওনারা আঘাত পাবেন এগুলো যদি নজরে রেখে চলি তো আমাদের জীবন সাধনামূলক জীবন হবে जो लोग हमारे अमल को मुशतबा और मखलूत किए हुए हैं जो कोई भी ज़र्रा बरा, बराबर बिला इस्तेकाक हमारे माल को खाएगा गोया उसने आँख से अपने शिकम भरा है इमाम बोलते हैं মনে রেখো আমাদের মাল মানে খুমসের মাল যদি কেউ তোমরা হালাল হারাম এক জায়গায় করে ফেলো আর বিনা অধিকারে বিনা হকে আমাদের মাল খাও তো জাহান্নামের আগুন থেকে নিজের পেট ভরছ বড় কঠিন इमाम आगे बोलते हैं हम तुम्हारे अमवाल खुमस वगैरह को सिर्फ इसलिए कबूल करते हैं कि तुम पाक हो जाओ क्योंकि खुदावंद आलम ने हमें अता फरमाया जो कि खुदावंद आलम ने हमें अता फरमाया उससे बेहतर है जो तुम्हें दिया है इमाम বলছেন তোমরা যে জাকাত খুমুজ বাইর করছো বা বিশেষ করে খুমুজ যেটা ইমামদের হক অধিকার উনি বলছেন এই মাল এই জন্যে কবুল করে যাতে তোমাদের মাল পাক হয়ে যায় তোমাদের জীবন পবিত্র হয়ে যায় আর নইলে তোমাদের মালের চেয়ে তো অনেক সুন্দর আল্লাহ আমাদেরকে দান করেছে আর এই দুনিয়ায় ওনাদের ভালোবাসায় আহলে বাতের সাতকে সৃষ্টি এই মালের অর্থ ওনাদের প্রয়োজন নেই শুধু এই মালগুলো উনি এই জন্য কবুল করেন যাতে আমাদের মাল পাক হয়ে যায় আর ওই মাল ওনারা নিজের জন্য ব্যবহার করেন না ওনারা ওই মাল আল্লাহর বান্দাদের সেবার জন্য ব্যবহার করেন আল্লাহর বান্দাদের খেয়াল রাখেন নিজেরা না খেয়ে আল্লাহর বান্দাদেরকে খাওয়িয়েছেন মাওলা আলী ইসলামের জীবনী তুলে দেখুন হাসান হোসেন আলি ইসলামের জীবনী তুলে দেখুন বা অন্য ইমামদের জীবনী তুলে দেখুন ওনারা নিজেরা না খেয়ে নিজের মান্যওয়ালাদেরকে খাইয়েছেন নিজেরা ভালো বাড়ি না থেকে নিজের মান্যওয়ালাদেরকে ভালো বাড়ি রেখেছেন নিজেরা ভালো পোশাক না পরে নিজের গোলাম সেবক বা মান্যওয়ালাদেরকে ভালো পোশাক দিয়েছেন বা জীবনের সমস্ত সুখ শান্তিকে তারা ত্যায্য করে নিজের আপনদের সুখ শান্তির খেয়াল করেছেন এমাম হাসান আলি ইসলাম বছরে চারবার নিজের ঘরের দরজা খুলে দিতেন যে যা সেই নিজের প্রয়োজনীয় জিনিস আমার বাড়ি থেকে নিয়ে যাও এইভাবে আহলে ব্যয় নিজের মান্যওয়ালাদের খেয়াল রাখেন তো এমাম বলছেন তোমাদের চেয়ে তো আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর দিয়েছে আল্লাহ নিজের বান্ধাদের খেয়াল রাখে তবে মনে রেখো তোমাদের মাল খমস আমি এই জন্য নেই যাতে তোমাদের জীবন পাক হয়ে যায় বা তোমাদের পানাহার হালাল হয়ে যায় इमाम बोलचन तुम में से जो कोई तकवा इलाही इख्तियार करेगा और मुस्तक तक उसके हुकूक पहुँचाएगा वो आने वाले फितनों से महफूज रहेगा তোমাদের মধ্যে যে আল্লাহর ভয় করে চলবে এবং তার দায়িত্বে যে অন্য অধিকার আছে অন্য বান্দাদের হক আছে সেগুলো আদায় করবে যদি কেউ আদায় করতে থাকে তো সে পরকালের বা পরের ফিতনা থেকে বেঁচে যাবে বালা ও মুসিবত থেকে সে মুক্তি পাবে যে চিজ তোমার লিয়ে মুফিদ না হো উসে उसके मुतालिक সওয়াল मत করো অর্থাৎ যে জিনিস তোমাদের জন্য মঙ্গল নয় তার বিষয়ে বেশি তদন্ত করো না বা প্রশ্ন করো না সবসময় প্রশ্ন করো ওই সমস্ত বিষয় নিয়ে যেগুলো জানলে তোমরা লাভবান হতে পারবে যার থেকে তোমার কোনো লাভ নেই যে বিষয় জেনে তোমার কোনো লাভ হবে না সে বিষয়ে বেশি তদন্ত করো না তদন্ত করো বা জানো ওই বিষয় যেগুলো জানলে তুমি লাভবান হবে বা তোমার জন্য মঙ্গল যাতে তারপর ইমাম আলাইসালাম বলছেন মায় জমিন কো আদল ইনসাফ সে উচিত तरह भर दूंगा जिस तरह वो दुल्म जौर से भर गई होगी মানে আমি যখন জোহর করব প্রকাশ করব তো আমি এই পৃথিবীকে এই বিশ্বকে এই জগৎকে ন্যায়ে ইনসাফে নেকিতে ওইভাবে পরিপূর্ণ করে দেবো সেই সময় যেভাবে ওই দুনিয়া বা ওই বিশ্ব অন্যায় অবিচারে ও জঘন্যতায় বা পাপে পরিপূর্ণ হয়ে থাকবে অর্থাৎ উনি যখন ফিরে আসবেন তো এই দুনিয়া থেকে সমস্ত পাপকে মুছে অন্যায় ও অবিচার বা জুলুমকে শেষ করে উনি পুনরায় শান্তি ফিরে আনবেন যে শান্তি আমরা সকলের নিজের জীবনে চাই এবার শেষ একটি হাদিস ইমাম আলাইসালাম বলছেন मैं अहले ज़मीन के लिए उसी तरह से बाई से आमान हूँ जिस तरह सितारे अहले आसमान के लिए है অর্থাৎ আসমানবাসীদের জন্য যেমন সিতারা তাদের জন্য একটা শান্তির সংকেত ওইরূপ জমিনবাসীদের জন্যে আমরা শান্তির সংকেত বা আমাদের কারণে আল্লাহ তাদের জীবনে শান্তি দান করেছে তো এমামে জামান আলাহ ইসলামের সালামতির জন্য ওই জন্য আমাদেরকে সবসময় দোয়া করতে বলা হয়েছে যাতে ওনার শান্তির অন্ডারে থেকে বা ওনার শান্তির ছায়া থেকে আমরা শান্তিতে থাকতে পারি তাই প্রতি নামাজে যদি সম্ভব হয় তো এই দোয়াটা আপনারা পড়ুন আর নইলে কমস কম দিনের বেলা যে কোনো সময় অজু করে পবিত্র অবস্থায় সালামতি ইমাম জামান আলাহ ইসলামের দোয়া পড়ুন মনে রাখবেন এই দোয়া যত পড়বেন তত আপনাদের জীবনে শান্তি ফিরবে কেননা মা ফাতেমা জাহার লাল ইমামে জামান আলাহ ইসলামের জন্য যখন কেউ দোয়া করে বা সাদকা দেয় তো মা ফাতেমা তার জন্য দোয়া করেন আল্লাহ আমার বাচ্চার কত মায়া রাখে আমার বাচ্চাকে কত ভালোবাসে আমার বাচ্চার শান্তির জন্য দোয়া করছে সুতরাং এর বাল বাচ্চাদেরকে শান্তিতে রেখো একে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করো আল্লাহ রবুল্লা আলমীর এর হেফাজত করো এর সমস্ত সংকট থেকে মুক্তি দান করো বা সমস্ত সমস্যার সমাধান করে দাও তাই যদি আমরা মা ফতেমার দোয়ায় নিজের জীবনে শান্তি চাই তো ইমামে জামান আলাহ ইসলামের শান্তির জন্যে ওনার শত্রু থেকে বালা মুসিবত থেকে বাঁচার জন্য সাতকা দিতে বলা হয়েছে আর ওনার সালামতির জন্য এই দোয়াটা যেটা আমি পড়ছি আপনারা এটা লিখে নিন নোট করে নিন রেকর্ড করে নিন আর নইলে সমস্ত দোয়ার বইতেও এইটা দোয়াটা পাবেন ইন্টারনেটেও যদি লেখেন দোয়ায় সালামতি এমামে জামানার সঙ্গে সঙ্গে ওই দোয়াটা ওখানে এসে যাবে এগুলো ডাউনলোড করে এগুলো পড়ুন প্রতিদিন পড়ুন এর যে কি লাভ নিজের জীবনে পাবেন একবার পড়া শুরু করুন তারপরে বলবেন এই দোয়া পড়ে আজকের বক্তব্য আমি শেষ করতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته